পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান দেখার জন্য আমরা এই অনুষ্ঠানের ধারাবাহিক পর্বের মাধ্যমে পবিত্র কোরআন বুঝার সহজ উপায় এ বিষয়ে আলোচনা উপস্থাপন করে যাচ্ছি পবিত্র কোরআনে মাজিদ তার বিষয়গুলোকে তার বিধানগুলোকে সহজবুদ্ধ করার জন্য অনেক ক্ষেত্রে প্রবাদ উপমা এসব ব্যবহার করেছে এবং এই প্রবাদ দিয়ে সহজভাবে উপস্থাপন করে মানুষ যাতে চিন্তাভাবনা করে বিষয়টাকে আরও সমৃদ্ধি আরও প্রবৃদ্ধি আরও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে সে ব্যাপারে মহান আল্লাহ বলেছেন তিলকাল আমসাল নাজরিবাহিনাস লা আল্লাহম করুন যে এই উপমার মাধ্যমে আমি যে কঠিন বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করছি যাতে তারা এ থেকে চিন্তাভাবনা করে নিজের জীবনকে গড়ে নিতে পারে ইহকালের শান্তি পরকালের মুক্তি লাভ করতে পারে আমরা আমাদের আজকের পর্বে পবিত্র কোরআনে মাজিদে একটা মাসাল ব্যবহার করা হয়েছে উপমা ব্যবহার করেছে বিশেষ সেই মাসালটি নিয়ে সেই উপমাটি নিয়ে কথা বলবো কোনো অসম্ভব কাজকে বোঝানোর জন্য আরব জাতি বা আরবি ভাষায় তারা একটা মাসাল ব্যবহার করত একটা প্রবাদ ব্যবহার করত যে হাত্তা ইয়ালিজাল জামালু ফিসাম্মিল খেয়াত যে এই কাজটা কোনো দিনই সম্ভব নয় এটা বোঝানোর জন্য বলতো যে যেভাবে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেভাবে অসম্ভব ঠিক সেইভাবে এই কাজটাও কশিনকালেও সম্ভব না তেমনিভাবে পবিত্র কোরআন মাজিদে যে যারা অহংকারী তাদের পরিণতি যে ভয়াবহ তারা যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত তারা যে পরকালের দিনে জান্নাতের সুবাতাস পর্যন্ত পাবে না জান্নাতে যাওয়া তাদের জন্য যে অসম্ভব এই বিষয়টা বোঝানোর জন্য এই প্রবাদটিকে এর সাথে জুড়ে দিয়ে বিষয়টাকে অত্যন্ত সাবলীল ও সহজবুদ্ধ করে তুলেছে আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে বিষয়টা আরও পরিষ্কার হব আজকে আমাদের এই বিষয়কে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ আলেম দিন আমরা প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব আমরা পরিচিত হব শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের সাথে উপস্থিত আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠান সঞ্চালনে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ লুকমান হোসেন আমরা আপনাদের সামনে যে বিষয়টা সামান্য কথা বলেছি এই বিষয়টা আলোচনা করার জন্য প্রথমেই অনুরোধ রাখব শেখ আমানুল্লাহকে যে এই যে অসম্ভব বিষয়টাকে বোঝানোর জন্য এখানে উপমাটা আনা হয়েছে বিশেষ করে যারা অহংকারী তাদের পরিণতি যে ভয়াবহ করুণ সেই বিষয়টার একটু ইঙ্গিত দিবেন এখানে এই আয়াতে আল্লাপাক বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা আবু আল হাত্তা ইয়ালিজাল সাম্মিল আল্লাপাক বলছেন যারা আমাদের আয়াতকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে কাদ্দাবু মিথ্যা প্রতিপন্ন করে ওয়াস্তাক বারু আনহা এবং এই আয়াত থেকে তারা অহংকার করে দাম্ভিকভাবে ফিরে যায় দাম্ভিকতা দেখায় সৃষ্টি জগতের এই যে ঘূর্ণীয়মান চক্র ইলেকট্রন পটন নিউটনের অনুপরমাণু যে নিয়ন্ত্রিত হচ্ছে যে আল্লাহ পাকের অলঙ্ঘনীয় বিধানে জি এটাও একটি আয়াত আর কোরআনের আয়াত আয়াত এই আয়াতকে যারা অহংকার বসে দাম্ভিকতার প্রভাবে প্রভাবে যেটাকে ছেড়ে দিল প্রত্যাখ্যান করলো আল্লাহ আলমিন বলছেন আল কিবরিয়া ও অহংকার আমার চাদর ওয়াল আজামাতু ইজারি আর মহত্ব হলো আমার লুঙ্গি আল্লাহ পাকের জন্য অহংকারের চাদর শোভনীয় মহত্বের লুঙ্গি আল্লাহ পাকের জন্য শোভনীয় অতএব আল্লাহ রব্বুল আলমিনের চাদর হলো অহংকার অহংকার আল্লাহ পাক সম্পূর্ণ বান্দার জন্য হারাম করে দিয়েছে এটা অহংকার আল্লাহর জন্যই শোভনীয় অহংকারীকে আল্লাহ পাক সবসময় লাঞ্ছনা গঞ্জনা এবং দুনিয়াতেও অনেক অহংকারীকে গারদ করেছেন তার জ্বলন্ত প্রমাণ সহি বুখারিতেও আমরা পেয়েছি বাইনামা রাজুলুন ইয়েতাবাখতারু বিবরদাই নিফা আজাবাথু ফাখুসিফাফিল ইসরায়েলের জনক ব্যক্তি অহংকার বসে দামি পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে অহংকার বসে চলছিল আল্লাহর অর্ডার হয়ে গেল মাটির তলে সে চলে গেল কারণ তার মাল সম্পদ নিয়ে অহংকার করছিল তার মাল সম্পদ সহ আল্লাহ পাক তাকে মাটির নিচে তলিয়ে দিলেন অহংকারের দৃষ্টান্ত আধুনিক বিশ্বে আমরা দেখেছি টাইটানিক জাহাজ যে জাহাজ ডুবার কথা ছিল না সেই জাহাজটাকে আল্লাহ আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবিয়ে দিয়ে তাম বিশ্বের জন্য একটি অহংকারী পতনের একটি দৃষ্টান্ত আল্লাহ পাক স্থাপন করলেন অচিন্তনীয় যেটা চিন্তার মধ্যেই থাকে না মানুষের এরকম অনেক ঘটনা ঘটে যেতে পারে ঘটনা আমরা আপনার কাছে আবার ফিরে আসছি তো এর আগে আমরা শহীদুল্লাহ খানকে অনুরোধ করব যে এই যে আয়াতটার মধ্যে যে ইস্তাকবারু বলা আছে কাজাবু বলা আছে এদের পরিণতিটা বলা আছে এর ভয়াবহতাটা আমাদের কাছে একটু ক্লিয়ার করে বলবেন আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের মাঝেও একটা দৃষ্টান্ত উপস্থাপন করছেন একটা অসম্ভব বিষয়ে যেটা আমরা সকলেই আমাদের কাছে বোধগম্য পার্থিব জগতে যে একটা সূচ ছোট্ট জিনিস সেই ছোট্ট জিনিসের সূচের শেষে মাথায় যে একটা ছিদ্র থাকে যেটাতে সুতা ভরা হয় সেটা দিয়ে কোনো দিন কখনো সম্ভব নয় যেখানে সুতাটা ভরানোই কঠিন হয়ে যায় সেখানে ওট একটা প্রবেশ করা একেবারে হান্ড্রেড পার্সেন্টের আরো ঊর্ধ্বে অসম্ভব যেটা সকলেই এক বাক্যে স্বীকার করবে স্বীকার করে নেবে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই বিষয়টা দিয়েই তুলে ধরছেন অতএব সেই রকমই একেবারেই অসম্ভব যেটা কোনোদিন সম্ভব হওয়া সম্ভব নয় তা হলো যারা দিনা যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে এবং দাম্ভিকতা বশত সেগুলি থেকে বিরত থাকে সেগুলিকে আল্লাহ বলছেন লাইদুন আল জান্নাতা তারা জান্নাতে কখনো প্রবেশ করবে না এরপর আল্লাহ রবী আলমী বললেন ফিরে দর্শক বৃন্দ তবে এখানে আমরা একটা জিনিস একটু স্পষ্ট করে দেব এখানে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই অপরাধীদের দুটো অপরাধকে উল্লেখ করেছেন প্রথম হলো আল্লাহ সুবাহানা তালার আয়াতকে অস্বীকার করেছে দ্বিতীয় হলো অস্বীকার করার কয়েকটি দিক থাকতে পারে তার মধ্যে একটা দিক হলো তারা দাম্ভিকতা বশত এগুলিকে অহংকার বশত গর্ববশত এগুলিকে অস্বীকার করেছে আসলে যে ব্যক্তির মাঝেই এই অহংকার থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না চাই সে মমিন হোক বা একেবারে কাফের হোক এই আয়াতে যাদের কথা বলা হচ্ছে তারা হলো হান্ড্রেড পার্সেন্ট কাফের তো যারা একেবারেই কাফের তারা আজীবন কখনো তারা জান্নাতে প্রবেশ করবে না আর যারা হয়তো মমিন কিন্তু তাদের মাঝে এই দাম্ভিকতা বিষয়টা বদস্বভাবটা তাদের মাঝে রয়েছে যার মাঝে বিন্দু ও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না যারা ইমানদার তাদের কথা বলা হচ্ছে অর্থাৎ এরা প্রাথমিক পর্যায়ে এরাও কখনো জান্নাতে প্রবেশের সুযোগ পাবে না এ অহংকারের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে চলে যাবে শাস্তি ভোগ করে তারপর তার ইমানের অন্যান্য বিষয়গুলির বদলতে আবার আল্লাহ রাবুল আলমী তাকে বের করে নেবেন নিয়ে তারপর সেগুলিতে জান্নাতে দিতে পারেন কিন্তু প্রাথমিকভাবে একজন ইমানদারের মাঝেও যদি পাঁচ বক্ত সালাত আদায় করছে রমজানের শ্যাম হজ সবকিছু করছে কিন্তু তার ভিতরে যদি অহংকার থাকে এই দাম্ভিকতা থাকে তাহলে তাকেও সরাসরি সে জান্নাতে যেতে পারবে না তাকেও প্রথমে জাহান্নামে যেতে হবে এটাও আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস বলে দিচ্ছে আর যারা যার মাঝে ইমানেই নেই দাম্ভিকতায় তার বুক ভরা সে চিরজীবনেই কোনোদিন সে জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব না তো শেখ শহীদুল্লাহ খান অত্যন্ত ধন্যবাদ আপনাকে পরিষ্কারভাবে যে বিষয়টা আমাদের কাছে আসছে সেটা হলো যে এই দুইটা দোষ যার মধ্যে থাকে আমরা বলবো সে সত্যকে প্রত্যাখ্যান করছে সত্য সে গ্রহণ করছে না অথবা মিথ্যায় পর্যবেসিত করছে আর আর একটা হলো যে সে অহংকারের বশবর্তী হয়ে রাস্তায় দাম্ভিকতার সাথে সে চলছে সত্যকে সে পদাঘাত করার চেষ্টা করছে এই বিষয়টা অত্যন্ত সাবলীলভাবে আমরা শুনছিলাম এই বিষয়ে আমরা আরও বক্তব্য শুনবো আপনাদের কাছ থেকে এর মধ্যে আমাদের কাছে সময় হলো একটু বিরতি নেবার আমরা একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ বিরতির পর আমরা আবার ফিরে আসছি আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পৃষ্টি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবারক বাংলা মানবতা সমাধান হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব ও পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ মালিক আল সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় dialogue dialogue Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness doctor Zakir Naik in a battle of words দেখুন সম্মুখ সমরে কাল রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এলাম আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা শেখ শহীদুল্লাহ খান সাহেবের কাছে অত্যন্ত মূল্যবান যে এই বিষয়টা অনুধাবন করেছি সেটা হলো যে এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা আর যাই হোক জাহান নামে তাদের যেতেই হবে কিন্তু কেউ চিরস্থায়ী হবে কেউ হয়তো কোনো কালে মহানবী সাল্লাহ আসলামের সুপারিশে তার আমলের গুণে আল্লাহর মেহরবানিতে হয়তো কেউ নিষ্কৃতি পেলে পেতেও পারে যার ইমান রয়েছে ইমান রয়েছে তো এখানে আমি শেখ আমানুল্লাহ সাহেবকে অনুরোধ করব যে দুইটা জিনিস এখানে আমরা দেখছি একটা হলো যে লাতফাতাম আবাবুসামা এরপরে আর বলা হচ্ছে লাইয়াদ খুলুন আল জান্না এই দুইটা বিষয় কি এরকম যে আসমান থেকে তাদের জন্য কোনো রহমত এই দুনিয়াতেও তারা আসলে পাবার কথা না এরকম কিছু বিষয় আছে কি না এখানে প্রথমে যে কথাটা বলবো সেটা হলো যে অহংকার এমন একটা জিনিস যেটা হক মানতে বাধা দেয় জি অহংকারের কারণেই মানে কাফেররা অহংকারের কারণেই হক মানেনি এই যে মানুষের যে অহংকার সেই অহংকারের কারণে তারা সত্যকে ধরতে পারে না এবং সত্য রিপ্লেস করে চলে আসে এখানে হাদিস থেকে আর একটু সহজে আমরা বুঝতে পারতেছি যে যখন তাদের রুহুটা নিয়ে যাওয়া হবে রুহুটা নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকবে হাদিস অনেক লম্বা এবং অনেক কথা মাঝখানে আছে মালাকুল মত রুহুটা বের করবেন বের করে এনে অন্যান্য সহযোগী তাদের হাতে দিবেন রুহুটাকে জাহান নামের চটে জড়ানো হবে দুর্গন্ধময় এই চট সহ তারা গালিগালাস করতে করতে বা রাগারাগি বকাঝকা করতে করতে আসমানে যাবে আসমানের ফেরেস্তারা দরজা বন্ধ করে দিবে আসমানে অনেক দরজা রয়েছে জি জি এবং নেককার লোকদের জন্য দরজা খোলা হয় এবং মারহাবা স্বাগতম জানিয়ে তাদেরকে উপরে নেওয়া হয় আর এদেরকে আসমানের দরজা যখন বন্ধ করে দেওয়া হবে হাদিসে আসতে ফেরেস্তা তখন তাকে ছুঁড়ে মেরে দিবে যেমন সে তার কাছ থেকে হক রিপ্লেক্স করেছিল অহংকারের কারণে হক ফিরে এসেছিল প্রত্যাখ্যাত হয়ে ঠিক আসমানের দরজা থেকে তার রুহুটা ফিরে আসবে সিদ্দিনে চলে যাবে এবং সিদ্দিনে রেজিস্টার করা হবে আমানুল্লাহ সাহেব আপনাকে অশেষ ধন্যবাদ আমরা শেখ শহীদুল্লাহ খানকে অনুরোধ করব যে এখানে আমাদের আমানুল্লাহ সাহেব যে কথাটা বললেন এটা তো সুন্দরভাবে আমরা বুঝেছি আর অন্যান্য মুফাসিরা আরও একটা কথা বলেছেন সেটাও এখানে আসে কি না যে সামাওয়াত বলে রহমত বোঝানো হয়েছে যে যারা অহংকারী হয় এরা কি করে যে বস্তুবাদী সভ্যতায় ঝুঁকে পড়ে এবং তাদের দ্বারা যত ফাসাদ ফেতনা ফাসাদ সংঘটিত হয় যার জন্য সমাজের স্থিতিশীলতা পৃথিবীর মানব সমাজের অধগত অধপতন নেমে আসে বা শান্তি শৃঙ্খলা হারিয়ে যায় এবং তাদের যে শাস্তি আল্লাহ অন্য জায়গায় ঘোষণা করছে যে দুনিয়াতে তাদের একটা শাস্তি আছে বিমা কাসাবা তাই দিন না ওই হ্যাঁ, বিষয়টা আপনি যদি আমাদের একটু এখানে আসলে এই কোরআন মাজিদে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেমন বললেন যে তাদের জন্য আকাশের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় খোলা হবে না তাদের জন্য আমরা আরেকটি আয়াত থেকে এর ব্যাখ্যাও নিতে পারি যেটি আমানুল্লাহ সাহেব বললেন সেটাও ব্যাখ্যা আসতে পারে এবং আরো একটা ব্যাখ্যা আল্লাহ রাবুল আলম যেমন বলছেন লাউ আন্না আহলাল আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল যদি জনপদবাসী তারা আল্লাহর প্রতি ইমান আনতো এবং আল্লাহর তাকুয়া অবলম্বন করত আল্লাহ রাবুল্লাহ আলমিন আসমান জমিনের সব বরকতের দরজাগুলি তাদের জন্য খুলে দিলেন দিতেন তাহলে এই আয়াত থেকে আমরা এটা বুঝতেছি যে এখানে দরজা বন্ধ করে দেওয়া অর্থাৎ এটা হলো মৃত্যুর সময় যেটা উনি বলেছেন আর জীবিত থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যে বরকত এসে থাকে সে বরকত গুলি আল্লাহ রাবুল আলমী তাদের জন্য বন্ধ করে দিবেন তাদের এই অপরাধের কারণে তো এখানে আমি আরেকটি বিষয় সংযুক্ত করতে চাচ্ছিলাম এই যে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ইস্তাকবার আনহা আনহা তো এ কেবের কেবের কাকে বলা হয় আসলে আমরা একটু বুঝলাম যে সেটা হলো অহংকার মানে হককে বর্জন করা অনেক সময় আমরা ভুল বুঝে থাকি কেবিরের সংজ্ঞায় মনে করি কেউ যদি সুন্দর পোশাক পরিধান করে একটু চাকচিক হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় চলে এটাও নাকি বোধ এক প্রকার অহংকার আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আমি সুন্দর পোশাক পরব সুন্দর জুতা পরব এগুলি কি অহংকারের মধ্যে আসবে তিনি বললেন না ইন্নআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি নিজেই সুন্দর এবং সুন্দরকে তিনি ভালোবাসেন অতএব কেউ যদি শরীয়তের সীমাবদ্ধতায় থেকে কোনো সুন্দর পোশাক পরিধান করে ইত্যাদি এটা কখনো অহংকার নয় তবে তিনি বলে দিলেন অহংকার কি জিনিস অহংকার হলো দুটি বিষয় একটি হলো বাতরুল হাককে নাস অর্থাৎ প্রথম হলো হক জিনিস আমার কাছে স্পষ্ট হওয়ার পরেও সেটাকে আমি মানবো না কারণ সেটা আমার পক্ষে নয় আমার মধ্যে নয় হ্যাঁ। অন্যের কাছ থেকে এসেছে তাই হক হলেও সেটাকে গ্রহণ না করা এটার নামই হলো অহংকার তাই যত যুগ আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাম যখন ওয়াহি নিয়ে আসলেন কোরআন নিয়ে আসলেন যারা পূর্ববর্তী সেই ইহুদ এবং নাসারা তারা এমন অহংকারী তারা এই হক হওয়া সত্ত্বেও তাদের তাওরাতে তাদের ইঞ্জিলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আলোচনা এসেছে তিনি কোরআন নিয়ে আসবেন আল্লাহর পক্ষ থেকে এটা আলোচনা এসেছে কিন্তু হককে তারা প্রত্যাখ্যান করছে গ্রহণ করছে না কেন তাদের মাঝে এই অহংকার রয়েছে তা আল্লাহ রসুল সাল্লাম বললেন দুটো এক হলো যে হককে বর্জন করাই সে যদিও খুব সাদাসিধাভাবে চলে কিন্তু হককে যদি গ্রহণ না করে বুঝতে হবে তার ভিতরটা হলো অহংকারে ভরা দ্বিতীয় বিষয়টি আল্লাহাম বলছেন নাস সবসময় নিজেকে যেন একটা বড় ভাব মনে করবে আর মনে এই কিছুই না অন্যকে হ্যাঁ, আমি অনেক সম্পদশালী আবার চাই সেটা দিনই জ্ঞান এর বিষয় হোক বা অন্য কোনো জ্ঞান বিজ্ঞানের বিষয় হোক আমি অনেক জানি এ কি জানে কিছুই না এই দুটোই হলো মূলত অহংকারের মূল বিষয় মানুষের ভিতরে যখন অহংকার থাকে যদি দ্বিতীয় ব্যাখ্যায় আমরা যেটা জানলাম সাহেবের কাছ থেকে মানুষের ভিতরে যখন অহংকার থাকে তখন মানুষের প্রতি তারা এহসান করে না আর আল্লাহর রহমত নাজিল হওয়ার জন্য আসমানের দরজা খোলার জন্য এহসান জরুরি রসুলাম বলছে এর হামু মানফিল আর দিয়ে আর হামু দুনিয়া যারা রয়েছে তাদের উপর রহম করো আসমানের উপর রহম করবেন আসমানে যিনি রয়েছেন তিনি রহম করবেন তাহলে রহম পেতে হলে দয়া পেতে হলে আসমানের দরজা খুলতে হলে দয়া করা জরুরি আর অহংকারী ব্যক্তি দয়া করতে পারে না কারণ অহংকারের কারণে তাদেরকে সবসময় নিচু চোখে দেখে এবং অহংকারের কারণে তাদেরকে সবসময় এড়িয়ে চলে যেহেতু তার ভিতরে দয়া নেই আর দয়া না থাকার কারণে আল্লাহর দয়া থেকে সে বঞ্চিত হয় সুতরাং তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না খোলা হবে না শহীদুল্লাহ খান আপনি যেই প্রসঙ্গটা যাচ্ছিলেন ওখানে এরকম একটা প্রশ্ন যদি কেউ করে যে আমি আমার সুন্দর প্রকাশের জন্য সুন্দর পছন্দের জন্য আমি যেই পোশাকগুলো ব্যবহার করছি সৌন্দর্য বিধানের জন্য এটা আল্লাহ যেহেতু সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করবেন আমরা ব্যবহার করতে পারবো কিন্তু কেউ যদি রেশমি কাপড় ব্যবহার করে অথবা যেই বিষয়টাতে আপনার কেউ কেউ হয়তো মনে করবে যে অহংকার প্রকাশ হচ্ছে মানুষ তার চাকচিক্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায়ের জন্য যে সুন্দর পোশাক ভূষণ ব্যবহার করবে জি সেটা হলো শরীয়ত সম্মত এর আলোকে জি ইসলামী শরীয়তে কতগুলি পুরুষদের জন্য নিষিদ্ধ করা হয়েছে পুরুষ যেমন স্বর্ণের কোনো কিছু ব্যবহার করবে না এটা আফসোসের সাথেই বলতে হয় আজকাল যুবকদের জন্য এটা যেন ফ্যাশন হয়ে গেছে তাহলে গলায় চেন ব্যবহার করা হ্যাঁ, আবার অনুরূপভাবে চুরি ব্যবহার করা শুরু করেছে আবার ভাবে বিয়ের সময় এখন শ্বশুরের পক্ষ থেকে যে আংটি উপহার দেওয়া হয় স্বর্ণের আমাদের অনেক যুবক মানুষ তারাও কি হ্যাঁ, করে থাকেন হ্যাঁ। বিয়ে উপলক্ষে এটা শ্বশুরের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা খালা শ্বশুর বা উমুকের পক্ষ থেকে দিয়েছে কিভাবে এগুলি ছেড়ি না এটা অবশ্যই হারাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি স্বর্ণের কোন অলঙ্কার ব্যবহার করবে পুরুষ সে যেন জাহান নামের আগুন ব্যবহার ব্যবহার করছে এটা হারাম তবে আমরা সৌন্দর্য প্রকাশ করব সেটা শরীয়তের সীমাবদ্ধতার মধ্যে থেকে মধ্যে থেকে জি মধ্যে থেকে শরীয়তকে উপেক্ষা করে না করে সম্ভব না করে সম্ভব না জি তো এই বিষয়টা যে রেশমি কাপড় যারা ব্যবহার করছে অথবা এমন ফিনফিনে কাপড় যারা ব্যবহার কাপড় ব্যবহার তো পুরুষদের জন্য নিষেধ নিষেধ তবে যদি অসুস্থ হয় সেটা অসুস্থতা চিকিৎসার হ্যাঁ, চিকিৎসার চিকিৎসা হিসেবে সেটা আর মহিলারা রেশমি কাপড় অবশ্য পরিধান করতে পারবেন তবে সেটার নিচে অন্য কিছু থাকতে হবে কামিজের নিচে ইত্যাদি থাকতে হবে তা না হলে হচ্ছে না কেন যে অন্য একটি হাদিসে আমরা পাচ্ছি যে সিনফানি মিন আহলি নার ইলাম আরাহুমা কমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াদ রিবুনা বিহান নাস ওয়ানিসাউন কাস ইয়াতুন আর ইয়াতুন মোম ইলাতুন মা ইলাতুন রুসন্না কা আসনিমাতিল বখতিল মাইলা ইলা ইলা হাদিস সেখানে বলা হচ্ছে যে একদল মানুষ হবে জালেম কিয়ামতের আগে দুই দল মানুষ হবে তাদের মধ্যে তারা জাহান নামে যাবে তার একদল হবে জালেম মানুষকে পিটবে আর দ্বিতীয় দল মহিলা হবে যারা নিজেদের কাপড় পরে উলঙ্গ থাকবে ফিনফিনে কাপড় পরার কারণে শেখ মাদানে আপনাকে অশেষ ধন্যবাদ শেখ শহীদুল্লাহ খান আপনাকেও ধন্যবাদ আমরা আজকের আপনাদের মূল্যবান আলোচনা থেকে যেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটা হলো যে মানুষকে আল্লাহর রহমত থেকে এবং বিশেষ করে পরকালে আল্লাহর জান্নাত থেকে বিরত রাখতে পারে একটা বিষয় সেটা হলো অহংকার মানুষের ভিতরে যদি এই অহংকার থাকে অথবা অহংকারী হয়ে যায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ এই দুনিয়াতেও যেমন সে একসময় লাঞ্ছিত অপমানিত হবে আল্লাহর গজব তার উপরে পড়বে এবং আমরা এটা দেখছি যে অহংকারী জাতি যারা তাদের ধ্বংস এই দুনিয়াতে অনিবার্য একটা সময় হয়েছে এবং গজবে পতিত হয়েছে তারা এই ইতিহাস বারবার এ সাক্ষী আমাদের সামনে উপস্থাপন করেছে আর অন্যদিকে যেটা সেটা হলো যে এই অহংকারের কারণে পরকালেও সে যেতে পারবে না তো অনেকে মনে করে যে না পরকালে আমরা কিছুদিন হয়তো জাহান নামে ভোগ করব তারপরে আমরা আবার জান্নাতে চলে আসবো সেই ব্যাখ্যাটা আপনারা ভালো করে দিয়েছেন যে আসলে এই যারা এই দুইটা দোষে দুষ্ট এই চরিত্র যাদের আছে তাদের কোনো দিনই যার নাম থেকে মুক্তি নাই এবং সেটা বোঝানোর জন্য পবিত্র কোরআন বলা হয়েছে যেমন তারা আল্লাহর জান্নাতে কিভাবে যেতে পারবেন এটা অসম্ভব কেন বলছে হাতে এলেজেল জামালু ফিসামিল খিয়াত যে একটা সুইয়ের সুঁচের ছিদ্রিতে যেমন একটা বড় প্রকাণ্ড উট প্রবেশ করা অসম্ভব তোমরা বুঝতেই পারতেছ ঠিক এই লোকগুলো জান্নাতে যাওয়া অসম্ভব অসম্ভব আমরা আজকের এই কোরআনী উপমা কোরআনী মাসাল প্রবাদ থেকে যেই বিষয়টা উপলব্ধি করতে পেরেছি যে এই হেদায়তটা আমরা লাভ করেছি এই হেদায়ত থেকে এই আলো থেকে আমরা যাতে আলোকিত হতে পারি অহংকার মুক্ত আমরা হতে পারি অহংকার থেকে দূরে থাকতে পারি নম্র বিনয়ী স্বভাব আমাদের হয় সেই আশাবাদ ব্যক্ত করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম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 আনন্দের সুসংবাদ নিয়ে আসছে ঈদ উল ফিতির বাংলা মানবতা সমাধান যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল সুন্নাতের অনুসরণ হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে তাড়াতাড়ি করো শেখ মাদানী জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইবো তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি প্রতি রবিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায়